নির্ময় যেদিন বিন লাদেনের জালিম বিরোধী মিশন আমেরিকা ব্রিটেনের সকল অহংকার আর চারবিলাসকে পদদরিত করে রক্ত পিচ্ছির রাস্তাকে সোনার কার্পেটে পরিণত করবে ইনশাআল্লাহ বিন লাদেনের সৈনিকদের জিহাদের জামানা বাজলো বাজলো বিন সৈনিকদের জিহাদের জামানা বাজলো বাজলো বিন হরে রে রামা বাজল বাজল বীর মুজাহিদ খোদার সেনা বীর মুজাহিদ খোদার সেনা সাজল রে চারিদিকে সাজল সাজল রে চারিদিকে সাজল ইলাগের শরীরে জিহারে রামা বাজল বাজল দিল্লাগের শরীরে জিহারে রামা বাজল বাজল কে বলে না দেন হেরে গেছে এ যে হারা নাই জাগিরীতি কে বলে না দেন হেরে গেছে এ যে হারা নাই জাগিরীতি পুষবে আরের চুটি চেপে সত্যের দিতে স্বীকৃতি পুষবে আরের চুটি চেপে সত্যের দিতে স্বীকৃতি বুঝলে আরে বুঝিলে সত্যের দিকে স্বীকৃতি জিহাদি মঞ্চে চারিদিকে জিহাদি মঞ্চে চারিদিকে সত্যের সেনারীরা সাজল সত্যের সেনারীরা সাজল বিল্লাহের শরীরে জিহাদের জামানা বাজল বাজল বিল্লাহের শরীরে জিহাদের জামানা বাজল বাজল বেঁচে আসে মোরলারে চলছেন জিহাদে লড়ে বেঁচে আসে মোরলারে চলছেন জিহাদে লড়ে এই পৃথিবীর জালিমদের যাবে পাথরে এই পৃথিবীর জালিমদের যাবে পাথরে বেঁচে আসে মোরলারে চলছেন জিহাদে লড়ে

আফগানে রক্ত ঝরিয়ে ওরা মুসলিম দলনে নেমেছে আফগানে রক্ত ঝরিয়ে ওরা মুসলিম দলনে নেমেছে বেশি দেরি এই জিহাদি সেনা হামলাতে দেখবে ভেগেছে বেশি দেরি এই জিহাদি সেনা হামলাতে দেখবে ভেগেছে আফগানে রক্ত ঝরিয়ে ওরা মুসলিম দিলের নিশান জাগিয়ে দেবার দিলের নিশান জাগিয়ে দেবার শপথে সে নারীরা সাজল শপথে সে নারীরা সাজল দিল্লাদের শরীর ঘিরে জিয়াদের বাবা বাজল বাজল দিল্লাদের শরীর ঘিরে জিয়াদের বাবা বাজল বাজল বীর মুজাহিদ ¡Gracias!